আনাস ইবনু মালিক রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উম্মু হারাম বিন্তু মিলহান রাজিল্লাহ তাল্লাহা এর নিকট যাতায়াত করতেন এবং তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে খেতে দিতেন উম্মু হারাম রাজিল্লাহ তাল্লাহা ছিলেন উবাদাহ ইবনু সামিদ রাজিল্লাহ তাল্লাহ্ন এর স্ত্রী একদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ঘরে গেলে তিনি তাকে আহার করান এবং তার মাথার উকুন বাঁচতে থাকেন এক সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে পড়েন তিনি হাসতে হাসতে ঘুম থেকে জাগলেন উম্মু হারাম রাজিল্লাহ তাল্লাহা বললেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল হাসির কারণ কি তিনি বললেন আমার উম্মতের কিছু ব্যক্তিকে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয় তারা এ সমুদ্রের মাঝে এমনভাবে আরোহী যেমন বাদশাহ তক্তের উপর অথবা বলেছেন বাদশাহর মতো তক্তে উপবিষ্ট এ শব্দ বর্ণনায় ইসাক রহমতুল্লা আলাহী সন্দেহ করেছেন উম্মু হারাম রাজিল্লাহ তাল্লাহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবার ঘুমিয়ে পড়েন অতপর হাসতে হাসতে জেগে উঠলেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনার হাসার কারণ কি তিনি বললেন আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর পথে জিহাদরত কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয় পরবর্তী অংশ প্রথম উক্তির মতো উম্মু হারাম রাজিল্লাহ তাল্লাহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন তিনি বললেন তুমি তো প্রথম দলের মধ্যেই আছো অতপর মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রদিল্লাহ তালাহ এর সময় উম্মু হারাম রদিল্লাহ তালাহা জিহাদের উদ্দেশ্যে সামুদ্রিক সফরে যান এবং সমুদ্র থেকে যখন বের হন তখন তিনি তার সাওয়ারি থেকে ছিটকে পড়েন এতে তিনি শাহাদত লাভ করেন